ভেবেছ কি তুমি কভু ভেবেছ কি তুমি কভু কত যে মহান সে প্রভু তিনি যে অসীম তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভু ভেবেছ কি তুমি কভু কত যে মহান সে প্রভু তিনি যে অসি তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভু খুটিবিহীন নীলাকাশ ভোলোকে রেখেছে শূন্য খাড়া বিহীন নীলাকাশ ভোলোকে রেখেছে শূন্য খাড়া আধার আলো দিয়ে ভরা সুন্দরে পৃথিবী পাড়া আধার আলো দিয়ে ভরা সুন্দরে পৃথিবী পাড়া খুঁটিবিহীন নীলাকাশ বলকে রেখেছে শূন্য খাড়া আধার আলো দিয়ে ভরা সুন্দরে পৃথিবী পাড়া তিনি যে অসীম তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভু ভেবেছ কি তুমি কভু কত যে মহান সে প্রভু তিনি যে অসীম তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভূ সৃষ্টির মাঝে পাবে স্রষ্টার সুপ্ত পরিচয় সৃষ্টি দেখে তার মুক্ত আসন কর জয় সৃষ্টির মাঝে পাবে স্রষ্টার সুপ্ত পরিচয় সৃষ্টি দেখে তার মুক্ত আসন কর জয় উড়ে চলে ওই মেঘমালা শূন্যে ছোড়ায় ঝর্ণা ধারা উড়ে চলে ওই মেঘমালা শূন্যে ঝরায় ঝর্ণা ধারা পশু পাখিয়ার গাছপালা হাজারো সৃষ্টির এই যে ছোড়া পশু পাখিয়ার গাছপালা হাজারো সৃষ্টির এই যে ধরা উড়ে চলে ওই মেঘমালা শূন্যে ঝরায় ঝরনা ধারা পশু পাখিয়ার গাছপালা হাজারো সৃষ্টির এই যে ধরা তিনি যে অসীম তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভু ভেবেছ কি তুমি কভু কত যে মহান সে প্রভু তিনি যে অসীম তিনি রহমান তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়া ভেবেছ কি তুমি কভু ভেবেছ কি তুমি কভু কত যে মহান সে প্রভু তিনি যে অসীম তিনি রহমা তিনি যে অসীম তিনি রহমান তুলনায় তুল তিনি মহিয়া তুলনায় তুল তিনি মহিয়ান তুলনায় তুল তিনি মহিয়ান তুলনায় তুল তিনি মহিয়ান তুলনায় তুল তিনি মহিয়ান